بسم الله الرحمن الرحيم দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে سبح لله ما في السماوات وما في الأرض وهو العزيز الحكيم আকাশ মণ্ডলীয় পৃথিবীতে যাহা কিছু আছে সমস্তই আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করে তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময় يا أيها الذين آمنوا لم تقولون ما لا تفعلون হে মুমিনগণ তোমরা যাহা করো না তাহা তোমরা কেন বলো كبر مقتا عند الله أن تقولوا ما لا تفعلون তোমরা যাহা করো না তোমাদের তাহা বলা আল্লাহর দৃষ্টিতে অতিশয় অসন্তোষজনক إن الله يحب الذين يقاتلون في سبيله صفا كأنهم بنيان مرصوص যাহারা আল্লাহর পথে সংগ্রাম করে সারিবদ্ধভাবে সুদৃঢ় প্রাচীরের মতো আল্লাহ তো তাহাদেরকে ভালোবাসেন وإذ قال موسى لقومه يا قوم لم تؤذونني وقد تعلمون أني رسول الله إليكم فلما زاغوا أزاغ الله قلوبهم والله لا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 নিদর্শন সহ উহাদের নিকট আসিল তখন উহারা বলিতে লাগিল ইহা তো এক স্পষ্ট জাদু ومن أظلم ممن افترى على الله الكذب وهو يدعى إلى الإسلام والله لا يهدي القوم الظالمين যে ব্যক্তি ইসলামের দিকে আহত হইয়াও আল্লাহ সম্বন্ধে মিথ্যা রচনা করে তাহার অপেক্ষা অধিক জালিম আর কে আল্লাহ জালিম সম্প্রদায়কে সৎপথে পরিচালিত করেন না يريدون ليطفئوا نور الله بافواههم والله متم نوره ولو كره الكافرون উহারা আল্লাহর নূর ফুৎকারে নিভাইতে চায় কিন্তু আল্লাহ তাহার নূর পূর্ণরূপে উদ্ভাসিত করিবেন যদিও কাফিররা উহা অপছন্দ করে তিনি তাহার রাসুলকে প্রেরণ করিয়াছেন হৃদায়ত ও সত্য দিন সহ সকল দিনের উপর উহাকে বিজয়ী করার জন্য যদিও মুশিকরা উহা অপছন্দ করে يا ايها الذين امنوا هل ادلكم على تجاره تنجيكم من عذاب اليم হে মুমিনগণ আমি কি তোমাদেরকে এমন এক বাণিজ্যের সন্ধান দিব যাহা তোমাদেরকে রক্ষা করিবে মর্মন্তুর শাস্তি হইতে تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله باموالكم وانفسكم ذلكم خير لكم ان كنتم تعلمون তোমরা আল্লাহ ও তাহার রাসূলে বিশ্বাস স্থাপন করিবে এবং তোমাদের ধন সম্পদ ও জীবন দ্বারা আল্লাহর পথে জিয়াদ করিবে ইহাই তোমাদের জন্য শ্রেয় যদি তোমরা জানিতে يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الانهار ومساكن طيبه في جنات عدن ذلك الفوز العظيم আল্লাহ তোমাদের পাপ ক্ষমা করিয়া দিবেন এবং তোমাদেরকে দাখিল করিবেন জান্নাতে যাহার পাদদেশে নদী প্রবাহিত এবং স্থায়ী জান্নাতের উত্তম বাসগৃহে ইহাই মহা সাফল্য واخرى تحبونها نصر من الله وفتح قريب وبشر المؤمنين এবং তিনি দান করিবেন তোমাদের বাঞ্ছিত আরো একটি অনুগ্রহ আল্লাহর সাহায্য ও আসন্ন বিজয় মুমিনদেরকে সুসংবাদ দাও يا ايها الذين امنوا كونوا انصار الله كما قال عيسى ابن مريم للحواريين كما قال عيسى ابن مريم للحواريين من انصاري الى الله قال الحواريون نحن انصار الله فامنت طائفه من بني اسرائيل وكفر الطائفه فأيدنا الذين آمنوا على عدوهم فأصبحوا ظاهرين হে মুমিনগণ তোমরা আল্লাহর দিনের সাহায্যকারী হও যেমন মারিয়াম তনয় ঈসা হাওয়ারিগণকে বলিয়াছিল আল্লাহর পথে কে আমার সাহায্যকারী হইবে হাওয়ারিগণ বলিয়াছিল আমরাই আল্লাহর পথে সাহায্যকারী অতঃপর বনি ইসরায়েলের একদল ইমান আনিল এবং একদল কুফরি করিল